আনাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম জিরানা নামক জায়গা হতে উমরার জন্য ইহরাম বাঁধলেন যেখানে তিনি হুনায়ন যুদ্ধের গণিমত বন্টন করেছিলেন